বাংলা মানবতা সমাধান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনু মান ইয়াহদিহিল্লাহ ফালা মুদিল্লালা ওয়া মান ইউদলিল ফালা হাদিয়ালা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া فأعوذ بالله من الشيطان الرجيم إن الله لا يهدي من هو مسرف كذاب عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يكون من بعد أقوام وفي رواية يكون في آخر الزمان دجالون كذبون ইয়তুনাকুম মিনালা হাদিস লা তসমান তুমলা আবাউকুম ফা ইয়কুম অ ইয়হুম লা ইজুল্লুনাকুম অলা ইফতেনুনাকুম সম্মানিত দর্শক মণ্ডলী আমরা সত্য মিথ্যা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যবহল বিবরণ পেশ করছিলাম সত্য মানুষকে সঠিক পথে নিয়ে যায় সত্য মানুষের মান মর্যাদা বৃদ্ধি করে সত্য মানুষকে জান্নাতের পথে নিয়ে যাই সত্য মানুষকে জান্নাতে প্রবেশ করাই মিথ্যা মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায় মিথ্যা মানুষের মান সম্মান নষ্ট করে মিথ্যা মানুষকে জাহান নামের দিকে নিয়ে যায় মিথ্যা মানুষকে জাহান নামে প্রবেশ করিয়ে দেয় অতএব সত্য গ্রহণ করা মিথ্যা পরিহার করা কাজটি আমাদের জীবনে একান্ত জরুরি কাজ বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন আল্লাহতালা বলেন নিশ্চয় আল্লাহতালা সীমালঙ্ঘনকারী মিথ্যুক মানুষকে সঠিক পথ দেখান না ইমনাল্লাহদি মানহা মুশরেফুন কাদ্দাব নিশ্চয় আল্লাহ তালা যারা মিথ্যুক সীমালঙ্ঘনকারী তাদেরকে সঠিক পথ দেখান না অতএব মিথ্যা পরিহার করা সত্য গ্রহণ করা আমাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ সফল কাজ বলছিলাম মিথ্যা পরিহার করার ব্যাপারে আল্লাহ আকবর বলে আপনি সলাৎ আরম্ভ করুন এটাই রাসুলের সন্ন্যাত বুকের ওপরে হাত বাঁধবেন নাভির নিচের হাদিসগুলি ঠিক নয় সলাত রাসুলের পদ্ধতিতে আদায় করুন তার একটি পর্যায় হচ্ছে যে আপনি হাত কাঁধ সামনাসামনি লতি সামনাসামনি উঠাবেন এটা সত্য হাত এইভাবে উঠাবেন এটুকু এটা মিথ্যে কানের লতি ধরবেন এভাবে এটাও মিথ্যে সত্য সোননাথ হল এটা এরপরে আপনি হাতে কবজির ওপরে কবজি রাখুন বা বাহুর উপরে বাহু রাখুন এটা হলো সত্য কিন্তু এইভাবে আপনি আঙ্গুলের উপর আঙ্গুল রেখে দে এরকম করে রেখে দিবেন এটা ঠিক নয় এটাই হলো মিথ্যে আপনার আত্মাহেত বৈঠকে বসার সময় চলে এসেছে আপনি আত্মাহেতর বৈঠকে বসে আছেন ইল্লাল্লাহ বলার সময়তে একবার আঙ্গুল নাড়তে হবে এটা হলো মিথ্যে এটা পরিহার করতে হবে সম্মানিত দিনী ভাই বোন আপনি সলাতে দাঁড়িয়েছেন আপনার ডান পায়ের বৃদ্ধাঙ্গুল নড়তে পাবে না নড়ানো জায়েজ নয় এটা মিথ্যে এরপরে আপনি আত্মাহেতর বৈঠক শেষ করে সালামের বৈঠকে আসলেন আপনি বাম পাকে ডান দিকে বের করে দিবেন নিতম্বের ওপরে বসবেন পিছনের উপরে বসবেন এটাই সত্য এরপরে আপনি সালাম ফিরবেন সালাম ফেরার পরে আপনার জন্য হচ্ছে আল্লাহ আকবর ওস্তাক ফিরুল্লাহ ওস্তাক ফিরুল্লাহ ওস্তাক ফিরুল্লাহ আরও অনেক দোয়া এটাই হলো সত্য আর আপনি সালাম ফিরেই হাদুটা উঠিয়ে কি দোয়া করে শেষ করে দিলেন এটা হলো মিথ্যা সম্মানিত দর্শক মণ্ডলী হাত আপনি উঠিয়েছেন কোনো পর্যায়ে দোয়া করছেন আপনি দোয়া শেষ করবেন বলুন আমিন কবুল করো সোম্মা আমিন আবারও বলছি তুমি কবুল করো এটা হলো সত্য কিন্তু আপনি দোয়া শেষ করার সময়তে বলছেন বেহক কেলা ইল্লাল্লাহ বেরাহমাতিকে রাহমার রাহেমিন এগুলো মিথ্যে এই আমল করে সফলতা অর্জন করা যাবে না এইসব আমল জরুরি ভিত্তিতে পরিহার করতে হবে তাই তো রাসুল সাল্লাহ আলহ আসাল্লাম বলেছেন যে অচিরে এমন কিছু লোক আসবে যারা এমন কিছু ধর্মের নামে মিথ্যা হাদিস শোনাবে যা না তোমরা শুনেছ না তোমাদের পিতামহগণ শুনেছে কেউ শুনেনি তারা মিথ্যা হাদিস তোমাদের সামনে নিয়ে আসবে ইয়কুম অয়াহুম তোমরা তাদের থেকে বাঁচাও এবং তাদেরকেও তোমাদের থেকে বাঁচাও এরপর আল্লাহ রসুল বললেন অলাইফ তেনুনাকুম তারা যেন তোমাদেরকে ফেতনায় বিপদে না ফেলতে পারে আল্লাহ তারা যেন তোমাদেরকে ভ্রান্ত ভুল পথে না নিয়ে যায় ভ্রষ্ট পথে না নিয়ে যায় এ ব্যাপারে তোমরা সতর্ক থাকো সম্মানিত দর্শক মণ্ডলী আমরা বলছিলাম এটা হলো একটা সলাতের সোননাথ আপনি এত তাড়াতাড়ি দোয়া শুরু করলেন কেন কিছু তাসবি তাহলিল জিকির আজকার করেন কোনো সময় যদি করাই লাগে তো রাসুলের পদ্ধতিতে করেন কিন্তু আপনি একেবারে হাত উঠিয়েই আবার বলছেন বেহাক্কেলা ইলাহিল্লাহ এটি কোনো এবাদত নয় এটি কোনো মজাক করা জিনিস নাকি এরপরে দেখুন যে এমাম সাহেব যখন সলাতের জন্য মোয়াজ্জেনকে বলছেন তখন মোয়াজ্জেন আগে বলছেন যে আপনারা কাতার সোজা করে নেন কাতার যখন সোজা হয়ে যাচ্ছে তখন মোয়াজ্জেন একামাত দিচ্ছেন এটা মিথ্যে এমাম সাহেব মহাজেনকে একামাত দেওয়ার জন্য বলবেন একামাত চলতে থাকবে আর মানুষ সলাতের জন্য প্রস্তুতি নিয়ে দাঁড়াবে এটাই হলো সত্য এটাই সোননাথ আপনার মানুষ সব কাতারে দাঁড়িয়েই গেছে তা আপনি এখন একামাত আর কি করবেন এরপরে দেখুন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন সৌ সফুফাকম তোমরা কাতার সোজা করো অতারাস্য তোমরা প্রাচীরের মতো দাঁড়াও রাসুল সাল্লাহ সাল্লাম তেইশ বছর জীবনে জিন্দেগিতে কোনো দিন কাতার সোজা না করতে বলে সলাত আরম্ভ করেছেন এটা প্রমাণ হয় না বরং একাধিক হাদিসে এটাই প্রমাণ হয় যে তিনি মুখামুখি হয়ে বলতেন কাতার সোজা করো পায়ে পা মিলিয়ে দাঁড়াও প্রাচীরের মতো দাঁড়াও মধ্যের ফাঁকা বন্ধ করো ওই যে আমি দেখতে পাচ্ছি শয়তান প্রবেশ করছে ছাগলের বাচ্চার মতো দুইজনের মাঝে ফাঁকা থাকলে সেখান দিয়ে শয়তান প্রবেশ করে এই জন্য আল্লাহ রসুল ফাঁকা বন্ধ করতে বলেছেন রসুল সাল্লি সাল্লাম বললেন মানসাদ্দা ফুরজাতান বান আল্লাহ বাইতান ফিল জান্না কেউ যদি দুইজনের ফাঁকা বন্ধ করে তাহলে আল্লাহ তালা তার জন্য জান্নাতে ঘর বানাবেন অতএব প্রাচীরের মতো পায়ে পা মিলিয়ে দাঁড়ানোই হচ্ছে সত্য আর ফাঁকা রেখে দাঁড়ানো হচ্ছে মিথ্যে যা রাসুল সাল্লা সাল্লামের নীতিকে উপেক্ষা করা যেটা আল্লাহ রসুল কঠোরভাবে বলেছেন কেউ যদি আমার ওপরে কেউ মিথ্যারোপ করে তাহলে তার থাকার জায়গা হবে জাহান্নাম অতএব ফাঁকা রাখার সুযোগ দিয়ে ফাঁকা রাখতে বলে রাসুলের উপরে এরূপ মিথ্যারোপ করার কোনো সুযোগ নেই এরপরে মুখামুখি বলতে হবে এটাই সোননাথ দেখা যায় এমাম সাহেব পাগড়ি একটা পেঁচাতে থাকেন আর যখন মোয়াজ্জেনের একামতের শেষের শব্দ হয়েছে তখনই তিনি আল্লাহ আকবর বলেন তিনি কাতারের প্রতি লক্ষ্য করেন না কোথায় ঠিক থাকলো কোথায় ফাঁকা থাকলো কোথায় পূর্ণ হলো না হলো এইসব মিথ্যা আমল করে রাসুলের নীতিকে উপেক্ষা করে আল্লাহকে সন্তুষ্ট করা যায় না এই পথ পরিহার করতে হবে জরুরি ভিত্তিতে সম্মানিত দেনী ভাই বোন আমরা বলছিলাম যে এবাদতের বিষয়টি বিশেষ করে সলাতের বিষয়টি রাসুলের পদ্ধতিতে করার চেষ্টা করুন জিকির আজকার তাসবি তাহালিল চুপে চুপে করুন কেন জিকির আজকার আপনি তাসবি তাহালিল জোরে সশব্দ করছেন কেন একদা কিছু সাহাবি জোরে তাসবি তাহালিল জিকির আজকার করছিলেন লা কুয়াতা ইল্লা বিল্লা পড়ছিলেন তখন আল্লাহ রসুল বললেন ইরবাউ আল আনফুসেকুম ইন্নাকুম লাতাদুন আসাম্মা লাগাইব ইন্নাকুম তাদৌন আসামিয়াম বাসিরা শোনো তোমরা ধীরে চুপে চুপে জিকির করো তোমরা যাকে ডাকছ ও বধির নয় তোমরা যা ডাকছ ও অন্ধ নয় তোমরা যাকে ডাকছ ও সব কিছু শোনে তোমরা যাকে ডাকছ ও সব কিছু দেখে অতএব ধীরে চুপে জিকির করো আল্লাহ তালা চুপে জিকির করার জন্য আদেশ করেছেন আল্লাহ তালা বলেছেন উদু রব্বকম তাজর খফিয়া তোমরা তোমাদের প্রতিপালককে চুপে চুপে ডাকো অতীব সঙ্গপনে ডাকো আল্লাহ তালা বলেন ইজ না দা রব্বাহু নেদান খফিয়া যখন জাকারি আলাইসাল্লাম তার প্রতিপালককে চুপে চুপে অতীব সঙ্গপনে ডাকলেন তো অতীব সঙ্গপনে চুপে চুপে ডাকলে আল্লাহ তালা তার কথা কবুল করবেন কিন্তু আপনারা এইভাবে বক্তব্যের মাঠে বা মসজিদে সবাই মিলে জিকির শুরু করে দিলেন এভাবে সাল্লা আল্লাহ বলতে লাগলেন এটি কি রাসুলকে অপমান করা নয় এটাই হচ্ছে মিথ্যে এইভাবে জিকির করা মিথ্যে সবাই মিলে এইভাবে চিৎকার করে দরুদ পড়া এটা হলো মিথ্যে আপনারা জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ বলে জিকির করুন আল্লাহ আল্লাহ নামে জিকির চলবে না কেন রাসুল সাল্লাহ সাল্লাম আল্লাহ নামে কোনো জিকির বলেননি আল্লাহ আকবার বলেছেন মনে রাখতে হবে যে হাদিসে এসেছে আল্লাহ আল্লাহ যতদিন পর্যন্ত বলা লোক থাকবে ততদিন পর্যন্ত কেয়ামত হবে না ওখানে আল্লাহ নয় ওখানে হচ্ছে লাহ্লাহ এটাই অন্য বর্ণনা এসেছে সম্মানিত দর্শক মন্ডলী আমরা কিছু সময়ের জন্য বিরতিতে যাচ্ছি ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকুন ইনশাল্লাহ বিরতির পরে এ বিষয়ে আবারও গুরুত্বপূর্ণ কথা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বসন্তের বৃষ্টিতে যেমন সবুজ হয়ে ওঠে মরুভূমি তেমনি জীবন্ত হয়ে ওঠে আল কোরআনের জ্ঞানের জন্য ধারায় মানব হৃদয় আপনি কি চান তো জাহান জুড়ে প্রাণময় সুখময় অনন্ত জীবন তাহলে দেখুন বিশ টিভি বাংলায় আমাদের আয়োজন আল কোরআনের জীবন ঘনিষ্ঠ বিধিবিধান জানেন কত সুন্দরভাবে পবিত্র কোরআন অগণিত জীবনকে আলোকিত করেছে আল কোরআনের জীবন ঘনিষ্ঠ বিধিবিধান কাল রাত সাড়ে দশটায় বা পুনঃ সম্প্রচার সকাল নটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় He faces.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 আপনাদেরকে যাজায় খায়ের দান করুক কথাগুলি মেনে চলার তৌফিক দান করুক আল্লাহ আমিন আপনারা যেন এইভাবে এবাদত করে আল্লাহকে সন্তুষ্ট করতে পারেন এটা আমরা আল্লাহর কাছে আন্তরিকভাবে কামনা করি যেন আপনাদের আমলে এবাদতে মিথ্যে থেকে না যায় যেটা আল্লাহ রাসুলের প্রতি মিথ্যা আরোপ হয়ে যাবে যার ফলাফল হবে জাহান্নাম বলছিলাম সম্মানিত দর্শক মণ্ডলী আমরা শুনতে পাই আমরা দেখতে পাই বিভিন্ন মসজিদে বিভিন্ন হালকায় বিভিন্ন স্থানে একবারে জিকিরের এক ভিন্ন রূপ আল্লাহ আল্লাহ আল্লাহ এই জিকির মিথ্যে হু হু হু এই জিকির মিথ্যে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ এই জিকির মিথ্যে লাইলাহা লাইলাহা লাইলাহা এই জিকির মিথ্যে আবু মুসা আসারি রাজি আল্লাহ তালাহ বলেন রাসুল সাল্লাহ আলী হাসাল্লাম বলেছেন আবদালু জিকির ইল্লাল্লাহ সবচেয়ে উত্তম জিকির হচ্ছে লাইলাহা ইল্লাল্লাহ ও আফজালুদ্দুয়ায় আলহামদুলিল্লাহ আর সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ বলা অতএব আমরা সকল মুসলিম ভাই বোনকে বলতে চাই যে আপনারা জিকির করুন লা এলাহা ইল্লাল্লাহ বলে জিকির করুন এটাই হচ্ছে কালেমা তাইয়েবা এই কথাটা রসুল সাল্লাহ আলি সাল্লাম মমর্ষ ব্যক্তির কাছে পেশ করেছেন তোমরা তোমাদের মমর্ষ ব্যক্তিকে লাইলাহিল্লাহ স্মরণ করাও অর্থাৎ পাশে লাইলাহিল্লাহ বলবে কোনো ফাঁকে যদি সে ব্যক্তিও বলে তাহলে সে জান্নাতে চলে যাবে কাজেই আল্লাহ আল্লাহ বলে জিকির করার কোনো সুযোগ নেই লা ইলাহা লা ইলাহা লা ইলাহা এ বলে জিকির করার কোনো সুযোগ নেই ইল্লাল্লাহ ইল্লাল্লাহ এ বলে জিকির করার কোনো সুযোগ নেই এসব জিকির মিথ্যে একে জরুরি ভিত্তিতে পরিহার করতে হবে তেমনিভাবে দুরুদ দুরুদে ইব্রাহিম সাহাবিগণ আল্লাহ রসুলকে বললেন আল্লাহ রসুল আমরা আপনাকে তো সালাম দিতে জানি কিন্তু আপনার উপরে দুরুদ পড়তে জানি না আল্লাহ তালা আপনার উপরে দুরুদ পড়ার জন্য আদেশ করেছেন আমরা কি করি তখন আল্লাহ রসুল বললেন কুলু তোমরা বলো আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ ওয়ালা আলী মোহাম্মদ কেমা সাল্লাই আলা ইব্রাহিম ওয়ালা আলী ইব্রাহিম ইন্নাকা হামিদুম মজিদ আল্লাহমা বারিক আলা মোহাম্মদ ওয়ালা আলী মোহাম্মদ কামা বারাক্তা আলা ইব্রাহিম ওয়ালা আল ইব্রাহিম ইন্নেকা হামিদুম মাজিদ এটা হচ্ছে বোখারি মুসলিম হাদিস দ্বারা প্রমাণিত পৃথিবীর সব হাদিস গ্রন্থে রয়েছে আল্লাহ রসুল এই দুরুদি পড়তে বললেন কি করে আপনার কাছে দুরুদ চলে আসলো আল্লাহ সাল্লি আলা সৈয়দনা মাওলানা নাবিয়ানা মোহাম্মদ হাবিব আল্লাহ কত যে দুয়া আপনারা জিকির আপনারা নতুনভাবে বানিয়েছেন দরুদ আপনারা নতুনভাবে বানিয়েছেন মানুষ বানিয়েছে আলেমুলামা বানিয়েছে যাতে রাসুলকে অপমান করা হয় তার উপরে মিথ্যা আরোপ করা হয় যাতে এবাদাত কবুল হয় না বিষয়টি কেউ কেন ভাবতে চায় না মানুষ নির্দ্বিধায় দুরুদের নামে পড়ছে বা লাগাল্লো লাভে কামালিহি কাশাফাদ্দ যাবে জামা আলিহি হাসনত জমিও খেসালিহি সাল্লু আলিহে ও আলিহি কখনো হতে পারে না মানুষের বানানো দুরুদ রাসুলের দুরুদের সমপর্যায়ে রেখে মানুষ এবাদত করবে এটা হতেই পারে না এই কথাটাই রাসুল সাল্লি সাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার উপরে মিথ্যা আরোপ করল সে তার স্থানকে জাহান নাম করে নিল তার বাঁচার পথ নেই সে সতর্ক সাবধান হোক বলছিলাম আপনারা জিকির আপনারা দুরুদ রাসুল সাল্লাহ আলি সাল্লামের পদ্ধতিতে পড়েন নইলে দেখবেন এবাদত করার পরেও এবাদত আল্লাহর দরবারে কবুল হলো না ফলাফলে আমাদের আপনাদের জন্য জাহান্নাম নেমে আসলো ফলাফল বিচারের মাঠে আল্লাহ তালা অসন্তুষ্টি প্রকাশ করে জাহান্নামে দিয়ে দিলেন আল্লাহ তুমি আমাদের এই ধরনের মন্দ কর্ম থেকে রক্ষা করো এবাদতের নামে আমরা যেসব পথ ও পন্থা অবলম্বন করেছি সেগুলো পরিহার করার আমাদের সুযোগ করে দাও আমরা যেন ভুল পথে এইভাবে এবাদতের নামে ভিন্ন পদ্ধতিতে কার তাসবি তাহালিল না করি দেখুন আমাদের বক্তৃতার জগতে এক একজনের এক এক রকম গতি কেউ তো তিনবার সালাম দিচ্ছেন হ্যাঁ তিনবার সালামের একটি পদ্ধতি রয়েছে তা হলো আপনি কারো বাড়িতে গেছেন দরজা খুলছে না আপনি পরস্পর তিনবার সালাম দেন কেউ যদি সাড়া না দেয় ফিরে আসেন তিনবার সালামের আর একটা জায়গা আছে সেটা হলো আপনি কারোর সাথে সাক্ষাৎ করতে যাচ্ছেন তো বাড়ির দরজায় সালাম দিলেন এরপরে আপনি সাক্ষাতে গিয়ে সালাম দিলেন এরপর আপনি ওই লোকটার কাছ থেকে বিদায় নিচ্ছেন তখন আপনি সালাম দিয়ে বিদায় নেবেন এটা হচ্ছে রাসুলের সোননাথ কিন্তু সামনেমুখে শ্রোতা আছে সবাই আপনাকে সালামের উত্তর দিল না এই জন্য আপনি আবারও বলছেন যে কি ব্যাপার আপনারা ঘুমিয়ে আছেন নাকি এটা সন্ন্যাত নয় সুন্নত আল্লাহ রসুল বলেছেন এক দলের পক্ষ থেকে যদি একজন সালাম দেয় তাহলে সবার জন্য আদায় হয়ে গেল আর এক দলের পক্ষ থেকে যদি একজন আদায় করে তাহলে আদায় হয়ে গেল হাজারো মানুষ সামনে আছে আপনার একজন মানুষ যদি বলে ওয়ালাইকুম আসসালাম তো হলো আপনার তিনবার বলা লাগলো কেন একবারে বলবেন এটাই সন্ন্যাস এরপরে আপনি প্রথমে সালাম না দিয়ে বক্তব্যের এক পর্যায়ে বলছেন আসসালামু আলাইকুম সোননাথ হচ্ছে কথার প্রথমেই সালাম দিতে হবে আল্লাহ রসুল বলেছেন আসসালাম কাবলাল কালামে সালাম হচ্ছে কথার পূর্বে এই হাদিসটি এমাম তিরমিজি রাহেমাহুল্লাহ দুর্বল সূত্রে বর্ণনা করেছেন তবে আলবানী রাহেমাহুল্লাহ একাধিক সূত্র পেশ করে এ হাদিসটিকে হাসান উল্লেখ করে সহি তিরমিজিতে পেশ করেছেন কেননা এই মর্মে আরও একাধিক হাদিস পাওয়া যায় আল্লাহ রসুল বলেছেন মান কাল্লামা বেগাইরে সালামিন হো কেউ যদি সালাম ছাড়াই কথা বলতে চায় তাহলে তোমরা তার উত্তর দিও না তার মানে তার সামনেই থাকিও না সালামও নেই কথাও নেই সালাম আগে হবে আমরা দেখি মসজিদের মিম্বারে যখন এমম সাহেব উঠেন তখন পরে সালাম দেন তিনি যখন মেম্বারে উঠেছেন তখনই সালাম দিয়ে মেম্বারে বসতে হবে এটাই সুন্নত পরবর্তীতে তিনি হামদ দিয়ে কথা আরম্ভ করবেন এটাই হলো সুন্নত কিন্তু তিনি পরে আবার সালাম দিয়ে কথা আরম্ভ করবেন এটা মিথ্যে এটা ঠিক নয় এখানে আরেকটি কথা গুরুত্বপূর্ণ যে এমাম সাহেব যে মেম্বারে উঠে কিছু কথা বলেন এটা হচ্ছে হামদ আমরা বলবো সকল দিনই মুসলিম ভাই বোনকে জেমাদ ইবনু শাহ আলাবা একজন কবিরাজ ও বাতাসের মাধ্যমে মন্ত্র পড়ে কবিরাজি করত ও বলছে আমি মক্কার বোকা মানুষের মুখে শুনলাম যে মোহাম্মদ নামে লোকটি পাগল হয়েছে আমি তাকে আরোগ্য করতে প্রস্তুত তার সাথে সাক্ষাৎ হলে আমি তাকে বলবো তো জেমাদ তার সাথে সাক্ষাৎ করে বলছে আলাকা আপনার চিকিৎসা করতে পারি লোকে তো আপনাকে পাগল বলছে তখন আল্লাহ রসুল এই শাহাদাতের সূচনায় বাক্যগুলি পড়লেন যখন তার বাক্য পড়া হয়ে গেল তখন জেমাত বলছে আয়েদ কালেমা থাকা আপনার এই কথাগুলি আবার বলেন ফা আদা রসুল্লাহ আমার রাতিন তখন আল্লাহ রসুল বাক্যগুলি তিনবার বললেন জেমাদ রসুল সাল্লাহ আলি সাল্লামকে বলল যে কথাগুলি আপনি আবার বলেন আল্লাহ রসুল কথাগুলি আবার বললেন তখন জেমাত বলল সামেত কলা সাহারাতে আমি জাদুগারদের কথা শুনেছি ও কাওলাল কাহানাতে আমি গণকদের কথা শুনেছি ও কাউলা সোরায়ে আমি কবিদের কথা শুনেছি মা স্বামী তুমি হেল কালেমাত কিন্তু আমার জীবনে এরকম বাক্য কখনো শুনিনি এই জেমাদ স্বীকৃতি দিল এরপরে রাসুল সাল্লা সাল্লামের হাতে জেমাদ ইসলাম গ্রহণ করলো এই কালেমা বলে আশাহাদ আল্লাহ ও আশাহাদা মোহাম্মদ রসুল্লাহ আমরা অত্র হাদিসের আলোচনা পেশ করে বলতে চাচ্ছি যে মানুষ যখনই কোনো কিছু বলতে চাইবে তখনই এই শাহাদাত দিয়ে আরম্ভ করবে আর মানুষ যখন ইসলাম কবুল করবে তখন এই কালেমা ইসলাম কবুল করবে সমন্বিত দর্শক মন্ডলী এ বিষয়ে আমাদের আরও গুরুত্বপূর্ণ কথা আছে আমরা পরবর্তী পর্বে বলবো আপনারা খেয়াল করে থাকবেন যাতে করে আমাদের গুরুত্বপূর্ণ কথাগুলি আপনাদের কাছ থেকে ছুটে না যায় আল্লাহ তুমি আমাদেরকে সঠিক বুঝাও মানার তৌফিক দান করো আল্লাহ আমিন সুবানাক আল্লাহ হেমদেকা আশহাদাল্লাহ আস্তাক ফিরক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হাশিম মাদানি আর আপনারা দেখছেন পিস টিভি বাংলা আলো আল্লাহ সুহামতাল্লাহ সার করছেন কোরআন কারিমে তোমাদের জন্য তোমাদের মধ্যে থেকে আল্লাহ রাবুল আলমী জোড়া সৃষ্টি করেছে সুন্নাতের বার্তা তোমরা নারীকে সবসময় ভালো উপদেশ প্রদান করো এটাই হচ্ছে বিধান সারিয়াতের নির্দেশ নারীর মর্যাদা ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্ম নারীকে মর্যাদা দেয় মুজফার বিন মহসিন আব্দুর রাজাক bin Yusuf, Dr. Hafiz ABM Hezbollah, Ahmadullah bin Muhammad Dilbar Hussain, Jahangir Alam. নারী পুরুষের জন্য নারীদের জন্য নারীদের কর্মক্ষেত্র চিহ্নিত করা মানবতার অস্তিত্বের নারী এবং পুরুষ উভয়ের প্রয়োজন তোমাদের মাঝে আল্লাহ এবং দয়া জানুন কেন প্রত্যেক কাজে আল্লাহর ইচ্ছাকে মান দিয়ে চলেন আলেমদের সংসর্গে কাল রাত সাড়ে নটায় বা পুনঃ সম্প্রচার সকাল আটটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় ডক্টর জাকিরের আন্তরিক বার্তা শত্রুকে জয় করুন ঘৃণা এবং শত্রুতার মাঝে শত্রুকে জয় করার কৌশল আমাদের দয়ালু আল্লাহ সোয়ান বলে দিয়েছেন পবিত্র কোরআনে সুরা ফুসিলাত সুরা নম্বর একচল্লিশ আয়াত নম্বর চৌত্রিশ হে নবী ভালো আর মন্দ কখনো এক হতে পারে না তুমি ভালো দিয়ে মন্দকে প্রতিহত করো তাহলে তুমি দেখবে যে যারা তোমার বিরোধিতা করে তারা তোমার পরম বন্ধু হয়ে গেছে শত্রুকে পরাজিত না করে বরং জয় করুন তাদের হৃদয় এবং মনকে জয় করুন বাংলা মানবতার সমাধান